মশুর কাকে বলে মশুর হাদিস মশুর হ্যাঁ হ্যাঁ যে হাদিসের বর্ণনাকারী এটা বলতে হবে যে হাদিসের সংখ্যা হচ্ছে তিন বা তিনের অধিক প্রত্যেক স্তরে যতক্ষণ পর্যন্ত মোতাবাতের সীমানায় না পৌঁছে হ্যাঁ এর উদাহরণ সুন্দরকে দেওয়া হয়েছে আরেকটি হাদিসের প্রকারের নাম রয়েছে মুস্তাফিজ মোস্তাফিজ এই মোস্তাফিজ সম্পর্কে আজকে আলোচনা মোস্তাফিজের শাব্দিক অর্থ কি আর পারিভাষিক অর্থ কি বলছেন আল মোস্তাফিজ লোগাতন মোস্তাফিজের আবিধানিক অর্থ ডিকশনারির অর্থ ইসমো ফাইলিন মুস্তাফিজ হচ্ছে সেগায় এসএম ফাইল ইস্তাফাজা ইস্তাফিজ ও ইস্তেফাজান ফাহুয়া মুস্তাফিজুন মুস্তাফিজুর রহমান আমাদের দেশে খুব মশুর নাম তাই না হ্যাঁ তারপরে ইসিম মফুল কি হবে তাহলে মুস্তাফাজ মুস্তাফাজ এরকমই আমাদের লোকেরা নবী মুস্তফা বলে না মোহাম্মদ মুস্তফা মুস্তাফা আর মুস্তাফি মুস্তাফি হলো ইসিম ফাইল আর মুস্তাফা হলো ইসিমফুল যদি এটা বাবা আলাদা আবার ইস্তেফা ইস্তেফাজা বাবা ইস্তেফাল আর ইস্তফা যেটা ওটা হচ্ছে ইফতিয়াল তো যাই হোক ইসিম ফাইল মিন ইস্তেফাজা ইস্তেফাজা ফেল মাজি থেকে মুস্তাকুন মিন ফাদাল মা তো আসল বাপটা বলে দেওয়া হলো ফেল মাজিটা ইস্তাফাজ আস্তাফিজ আজান ফাহা মুস্তাফিজুন আর মুস্তাক মানে এটি উদ্ভূত মুস্তাক হয়ে এসছে মানে বের হয়ে এসছে ইস্তেকাক বা মুস্তাক হওয়া মানে বেরিয়ে বের হয়ে আসা উৎপত্তি হওয়া বেরিয়ে এসে কি থেকে ফাজাল মা আরবরা বলে ফাজাল মা পানি বহে পড়েছে মাটির তলা থেকে পানি হ্যাঁ বেরিয়ে চলে এসছে পীরদের ফাইজ এখান থেকে ফাইজ ফাইজ মানে বহাই ওরা ওরা তাদের ফাইজ মানে বরকত আবার রোগ বহিয়া দেয় এবারে মুড়িদানের মধ্যে এই জন্য ওকে ফাইজ ফাইজ বন্টন করে তারা বিদ্যাটি কথা তফ এফাজা এফাজা এই এই ধাতু থেকে কিন্তু বাবে এফাল চলে গেল আফাজা ইফিজ এফাজা আর অর্থ আলাদা হয়ে গেল বাপ এক বাপ থেকে আর এক বাপ গেলে অর্থ আলাদা হয়ে যায় ফাজা মানে বহা আর ইস্তফাজা মানে প্রসিদ্ধ হওয়া আর আফাজা ইফিজ মানে ফিরে আসা তোমরা ফিরে আসো যেখান থেকে লোকেরা ফিরে আসো মানে আরাফা থেকে গিয়ে ফিরে আসো মক্কার কোরেশা বলতে আমরা শ্রেষ্ঠ জাতি আমরা এখানে মক্কায় থাকি আমরা কেন আরাফা যাবো আরাফা যেত না ওরা মুজদালেফা থেকে হজ করে ফিরে আসতো আল্লাহ বলেন না মুজদালেফ থেকে হজ হবে না ওই আরাফা যেত মানে এখানে ফিরে আসা তো হ্যাঁ মশুরের অপর নাম আর না হলে তার আলাদা একটু পার্থক্য আছে বলবে তো আগে এখন তো শাব্দিক অর্থ হোক অসম্মিয়া বেজালিকা এই নাম তার রাখা হয়েছে মোস্তাফিজকে মোস্তাফিজ কেন বলা হয় নামকরণ কেন বলছে লেনতে সারহি তার প্রসারতার কারণে ইস্তেফাজা মানে ফাজা মানে বহে যাওয়া ওখান থেকে ইস্তেফাজা তো বহে যায় যেটা সেটা ছড়িয়ে পড়ে তো মুস্তাফিজকে মুস্তাফিজ কেন বলা হয়েছে তার হ্যাঁ প্রসারতার কারণে বা ছড়িয়ে যাওয়ার কারণে এনতে সারা মানে ছড়িয়ে যাওয়া প্রসিদ্ধ যেটা সেটা ছড়িয়ে যাওয়া প্রসিদ্ধ তো সেই ব্যক্তি যার খ্যাতি ছড়িয়ে গেছে জি ইস্তেলাহান পারিভাষিক অর্থ মানে অসুলে হাদিসের ইস্তেলাই পরিভাষায় উখতুলিফাফি তারিফিহি আলা সালাসাত আকওয়াল তার সংজ্ঞায় মতানৈক্য হয়েছে তিনটি হ্যাঁ উক্তির মাধ্যমে মানে তিনটি উক্তি রয়েছে এখতেলাফ আছে তাতে তিনটি মতে এই ক্ষেত্রে তিনটি মত হয়েছে ওয়াহিয়া আর সেগুলি হচ্ছে এক প্রথম মত হচ্ছে হুয়া মোরাদেফুল মাসুর মোস্তাফিজটা মশহুরেরই প্রতিশব্দ মোরাদেফ মানে প্রতিশব্দ প্রতিশব্দ কাকে বলে বা মোরাদেফ কাকে বলে শব্দ দুইটি অর্থ এক দুইটি বা তার বেশি মোরাদেফ তার শব্দ দুটি হয় না শব্দ দুই বা তার বেশি আর অর্থ হচ্ছে এক মোরাদেফ মানে প্রতিশব্দ বললাম না হোয়া মানে মুস্তাফিজ মোরাদেফুন প্রতিশব্দ লীল মাসুর মাসুরের মাসুরের প্রতিশব্দ আজকাল লিখেন না নাকি দুই নম্বর উক্তি হচ্ছে হোয়া আখাস্য মিনহ না সেম সেম নয় দুটো বলছে যে এটি মানে মুস্তাফিজ মশুর চাইতে বেশি খাস বেশি খাস বেশি খাস আর আম কেমন করে বুঝাবে একটা উদাহরণ দিয়ে বুঝেন যেমন হ্যাঁ মানুষ আর পুরুষ ঠিক আছে ইনসানুন যখন বলবো ইনসান মানে মানুষ সে পুরুষও দাখিল হতে আর মহিলাও মহিলাও মানুষ পুরুষ মানুষ কিন্তু যখন পুরুষ বলবো তখন মহিলা বেরিয়ে যাবে তাহলে পুরুষ শব্দটি এক জায়গায় রাখেন আর এক জায়গায় রাখেন মানুষ তো মানুষ হচ্ছে আম যাতে পুরুষও আছে আর মহিলাও আছে আর পুরুষ শব্দটি হচ্ছে খাস বালিকা আর যুবতী হচ্ছে বালিকা যুবতী এগুলো হলো খাস খাস আর মহিলা বা মেয়ে মেয়ে হচ্ছে আম হ্যাঁ, নারী এইরকম আর কি আর বলা যেতে পারে মুসলিম মনে করেন মুসলিম হচ্ছে আম কেন মুসলিম হানাফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস খাস তো বলছে যে হুয়া আখাস হুয়া মানে এই যার আলোচনা চলছে কি মোস্তাফিজ মোস্তাফিজটি হচ্ছে মশহুর চাইতে বেশি খাস ইসিম তাফজিল এটা ওর চাইতে বেশি খাস কি জন্য খাস বলছে তাহলে কি পার্থক্য আম খাস তাহলে বলছে মশহুর মশহুরের সংজ্ঞা আগে করতে হবে মশহুরের সংখ্যা একটু আগে করলেন আপনারা কি যেই হাদিসকে তিন তিন বর্ণনাকারী অথবা তার বেশি বর্ণনা করবে প্রত্যেক স্তরে মানে প্রত্যেক স্তরে তিনজন করে বর্ণনাকারী পাওয়া যাবে তাহলে তিনজন হতে পারে চারজন হতে পারে কখনো পাঁচজন হতে পারে ঠিক না কম বেশি হতে পারে যেমন দেখা দেখানো হয়েছে উদাহরণে আর মোস্তাফিজ বলছেন না মোস্তাফিজে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম সংখ্যা হইতে হবে প্রত্যেক স্তরে তিনটা হলে প্রত্যেক স্তরে তিন চারটা হলে প্রত্যেক স্তরে চার তাহলে কি হয়ে গেল মশহুর একই রকমও হইতে পারে আবার কম বেশি হইতে পারে বিভিন্ন স্তরে কিন্তু মোস্তাফিজে না একই রকম হইতে হবে তাহলে যেটাতে একই রকম হইতে হবে ওইটা খাস হয়ে গেল আর মশুরের মধ্যে দুটোই সামিল এক স্তরে গিয়ে তিনজন আর এক স্তরে চারজন আর এক স্তরে পাঁচজন এটাও মশুর আর প্রত্যেক স্তরে তিনজন তিনজন ওইটাও মশুর মুস্তাফিজ হইল আর মশুর হলো আম খাস যখন বলা যাবে তাহলে বোঝা গেল যখন আম খাস তাহলে আম কোনটাকে বললাম মশুর আর মোস্তাফিজ হচ্ছে খাস আবার ভাবে বুঝাই এটাকে মশহুরের একটা উদাহরণ দিচ্ছি প্রত্যেক স্তরে তিন তিনটে করে হওয়া জরুরি নাই এক স্তরে তিন আর এক স্তরে চার আর এক স্তরে পাঁচ আর এক স্তরে ছয় এর নাম কি মশহুর কিন্তু মুস্তাফিজ নাই এর নাম কি হলো মশহুর তাহলে একটা এমন উদাহরণ মশহুর হলো কিন্তু মুস্তাফিজ হইতে পারলো না এর বোঝা গেছে আচ্ছা আর একটা উদাহরণ দিচ্ছি প্রত্যেক স্তরে তিন তিন বর্ণনাকারী তিন তাবেই তিন তাবা তাবেইন তিন সাহাবি তিন এটা কি মোস্তাফিজ এর নাম মোস্তাফিজও এবং মশহুরও তাহলে এখানে মশহুর ওইটাকেও দখল করলো এটাও দখল করতে পারলো কিন্তু মোস্তাফিজ পারলো না বের বোঝা গেছে এগুলো আম আর খাস শাব্দিক অর্থ বল মোস্তাফিজ মানে হচ্ছে প্রসারিত হওয়া প্রচারিত হওয়া হ্যাঁ ছড়িয়ে যাওয়া এই অর্থ ইস্তাফাজা তো অর্থ করি তাহলে খাস কিভাবে বলছে লে আন্না ইউস্তারাত ফিল মোস্তাফিজে কারণ মোস্তাফিজে শর্ত লাগানো হয়েছে যে আইয়াস্তাবিয়া তারাফা ইসনাদেহি তার সনদের দুই কিনারা সমান হইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে সমান হইতে হবে ওয়ালাইস্তারত জারেক ফিল মাসুর মাসুরে এটা শর্ত নেই মাসুরে শর্ত নেই তিন নম্বর হচ্ছে হুয়া আম আমিন ওর বিপরীত একেবারে মোস্তাফিজটাই বেশি আম আর মাসুর হচ্ছে খাস এই আকসুল কৌলি সানি দ্বিতীয় যে বক্তব্যটি ছিল তার একেবারে বিপরীত অর্থাৎ <coughs> তাহলে একেবারে উল্টে দিতে হবে যে মশহুর কাকে বলবো যার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক স্তরে কি থাকবে বর্ধনকারীর সংখ্যা সমান সমান থাকবে এটা মশহুর আর মোস্তাফিজ না কোন সময় তিন কোন জায়গায় চার কোন জায়গায় পাঁচ এরকম আছে ওই মোস্তাফিজ আগেরটির উল্টা এগুলি মত কিছু কিছু আলমাদের যারা এই সম্পর্কে লিখেছেন বলেছেন তাদের কিন্তু আসল হচ্ছে যে মোস্তাফিজ আর মশহুর একই জিনিস ওই মশহুর হাদিসকে মুস্তাফিজ বলা হয় হাজা হাদিস মুস্তাফিজুন এই মশহুরুন ব্যাস এইটুকু সাধারণ লোকদের জন্য জেনে রাখা যথেষ্ট যারা সামান্য জানত আর এক রকমের মশহুর আছে যেটি পারিভাষিক মশহুর নয় আল মশহুর গাইরুল ইস্তেলাহি মশহুর কিন্তু ইস্তেলাহি নয় মানে পারিভাষিক অর্থে নয় প্রত্যেক স্তরে তিনজন তিনজন বর্ণনাকারী কমের পক্ষে বা তার বেশি এই নয় মশহুর মানে খুব প্রসিদ্ধ এতে জাল হাদিস পর্যন্ত মিথ্যা হাদিসও আসবে যেগুলো মিথ্যা আল্লাহ রসুলের কথা নেই উতলুবুল ইলমা ওয়ালাউ কানাবিসিন সাইদি সাহেবের হাদিস হ্যাঁ তোমরা এলেম তলব করো যদিও সুদূর চীন দেশে যেতে হয় এত মশহুর যে বক্তারা স্টেজে স্টেজে যেখানে জলসহজ মহবিল এই হাদিস বয়ান করছে এর নাম মশহুর মানে লোকের মাঝে মশহুর জাহেল সমাজে মশুর যারা হাদিসের হ বুঝে না জয়ী সই বুঝে না তাদের কাছে মশুর সবাই জানে এটা কিন্তু শরীয়তের ভাষায় বা ওসুল হাদিস মহাদিসের ভাষায় সেটি মশহুর নাই কারণ মকজুর মিথ্যা হাদিস বোঝা গেছে নতুন ভাইয়েরা অনেকে এসছেন তো সাইদি সাহেবের নাম নিলাম তো অনেকে আশ্চর্য হইতে পারে কারণ ওনার বক্তব্য আছে যে নবী সাল্লাম বলেছেন তোমরা সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যাও ভাই চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নেই কমিউনিস্ট দেশ আর বৌদ্ধ দেশ ওখানে কি এলিম শিখতে যাবেন কোন কালে না আল্লাহ নবীর জামানে সেখানে ইসলামের শিক্ষা ছিল না এখন কোন যুগ আছে বোঝা গেছে আর হাদিস কোন সহি হাদিসের কিতাবে নেই বখারিতে নেই মুসলিমে নেই আবু দাউদে নেই তিরমিজিতে নেই নাসাইতে নেই ইবনে মাজাতে নেই দারাকুতুরে নেই বাইহাকিতে নেই হাদিস এসব হাদিস এসব হাদিসের হদিস নেই এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে মহাদিস জাল বলেছেন আলোচনা আছে আমার আলোচনা তো <clears throat> কথা হচ্ছে যে এগুলি হাদিস তারপরে আমাদের সুফিরা আবার এই পীর মুরিদির ব্যবসায়ীরা ভণ্ডরা মান আরাফা নাফসা ফাঁকা আরাফা রাব্বাহ যে নিজেকে চিনল সে খোদাকে চিনল তাদের বয়ান হ্যাঁ তাদের বয়ান বলছি মিথ্যা কথা বলছেন যেটি হাদিসই নয় মানে নামে এমন মিথ্যা একবারে মিথ্যা ভুয়া কথা এক হচ্ছে জাল হাদিসের কিতাবে আছে কেউ জাল গড়েছে এটা জাল হাদিসও নয় মানুষের কথা পার্থক্য দুটোতে বুঝলেন না এক হচ্ছে জাল কেউ কোনো মিথ্যু গড়েছে যে এটি নবীর কথা যেমন যেটা চীনে গিয়ে এলএম শিখো সেটা জাল হাদিস জাল কথা নবীর নয় মিথ্যা গড়েছে কেউ আর এটা জালও নয় মানুষের কথা এইরকমই প্রথম নবীর নূর তৈরি করা হলো আউ্লামা নুরি বিদাতিদের মধ্যে মশুর হাদিস নবীর নূর প্রথম সৃষ্টি হয়েছে কিন্তু এই হাদিসের হদিসই নেই হাদিসও নাই জাল কথা মিথ্যা কথা জান্নাত জয়ীফ জয়ীফ হ্যাঁ তো কখনো জয়ীফ হইতে পারে কখনো মজু হইতে পারে কখনো একেবারে মজু কিছুই নাই মানুষের কথা হইতে পারে হাদিস বলে চালিয়ে দিচ্ছে যেখানে দশ সেখানে আল্লাহ বাংলা হাদিস শোনেন কোন দিন আমাদের দশজন যেখানে আল্লাহ সেখানে হ্যাঁ যাই হোক আমি আল্লাহ বললাম কারণ কত আর ওদের বিদ্যাতি ভাষা বলবো সেই জন্য যাই বলো তো বলছেন মশহুর গাইর ইস্তেলাহি ওয়াইসাত বেহি মাস্তাহারা আলাল আনসেনাতে মিন গাইরে শুরু তিন তু তাবার